يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم আমরা আজকে বুখারি শরীফের কিতাবুল ইমানের উপরে আলোচনা করতে শুরু করছি কয়েকটি মহাজারা কিতাবল ইমানের উপরে শেষ হয়ে গেছে ইমানের তারিফ এবং ইসলামের তারিফ ইমান আর ইসলামের ভিতরে পার্থক্য এবং ইমান বসিত নাকি মরাক্কাব এই নিয়ে হাকিকতে ইমানের উপরে মোট ষাটটা দল মুসলমানের একটা দল হানফিয়া মোতাকাল্লেমিন আস আয়রা মাতুরিদিয়ার আর একটা জামাত মহাদ্দেসিন আজামের এই হক জামাত দুইটা আরও পাঁচটি জামাতের আলোচনা করেছি একটা মুরজিয়ার দল যারা ইমানকে একমাত্র অন্তর থেকে আল্লাহ রসুলকে বিশ্বাস করার নাম বলে আমলের কোনো প্রয়োজন নাই বলি বলে আর একটা দল আলোচনা করছি জাহামিয়া যারা বলে কলব থেকে অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করারও দরকার নেই আল্লাহর মারেফত দিলে অটোমেটিক এখতেয়ার ছাড়া অর্জিত হয়ে গেলে এইটাকেই ইমান বলবে আর আমলের প্রয়োজন নেই আরেকটা কাররামিয়ার দল ছিল যারা বলছে অন্তর থেকে বিশ্বাসেরও দরকার নাই আমলেরও দরকার নাই মুখে যদি কেউ লাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ বলে মুখের উক্তির দ্বারা তাকে মোমেন বলা যাবে মুরজিয়া বলেন জাহামিয়া বলেন কাররামিয়া বলেন এইগুলা মুসলমান সমাজের মধ্যে কতগুলা বিভ্রান্তিকর দল ফিরকায়ে বাতেলা এর সাথে আরো দুইটি দল একটার নাম মোতাজালা আর একটার নাম খারেজিয়া খারেজিয়ারা বলেছে ইমান শুধু অন্তর থেকে আল্লাহ রসুল কোরআন জরুরিয়াতে দিনের প্রতি বিশ্বাসের নাম নয় বরং আমলও বহু জরুরি মুখে শিকার উক্তিও জরুরি একরার বিল্লেসান তিনটা বস্তুর নাম ইমান কোনো একটাকে অস্বীকার করলে তার নাম কাফের বেঈমান তাই খারেজিয়ারা বলেন নামাজ যদি কেউ না পড়ে তার কাছে আমল বিল আরকান নাই এনকেয়াদে আমলই নাই তার মানে ইমানের একটা অংশ বিলুপ্ত হয়ে গেছে আর ইমান এমন অংশের দ্বারায় মোরাক্কাব যে একটা অংশ বিলুপ্ত হইলে ইমানে বিলুপ্ত হয়ে যায় তাই খারেজিয়ারা বলে অন্তরের বিশ্বাস ইমানের পর ওটা যেমন জরুরি আমলও তেমন জরুরি কোনো মোমেন যদি গুণা করে কবিরা গুণা সঙ্গে সঙ্গে সে কাফের গুলি ঘোষণা হবে আর একটা দল মোতাদালার দল এরাও খারজি দলের কাছাকাছি বক্তব্য দিয়েছে পার্থক্য হইল তারা বলেন যদি কোনো মোমেনে গুণা করে তথা আমল বিল আরকান তার মধ্যে বিদ্যমান না থাকে সে কাফের না হইলেও মুসলমান থাকবে না ইমানদার থাকবে না ইমানদার থেকে খারেজ হয়ে যাবে ইয়া কাফের হবে কি না কয় না কাফের আর মোমেনের মাঝখানে একটা স্তর আছে এদের নজদিক এইটা হইল মহতালার দল মঞ্জালাতুন বাইনা মঞ্জালা তাইলে ইমানের মাহিত্যের ভিতরে আমরা ষাটটা দল পাইলাম তার ভিতরে বাসাগত সামান্য ব্যবধান আহনাব আর মহাদ্দেসিনদের মধ্যে বাস্তবে কোনো ব্যবধান নাই আহনাবে যে ইমানকে শুধু তাজদিক অন্তরের বিশ্বাসের কথা বলছে সেই ইমানকে মহাদ্দেসিনরা তিন অংশের দ্বারায় গঠিত বলেন নাই যে ইমানকে মহাদ্দেসিনরা তিন অংশের দ্বারায় গঠিত বলছেন ইমানে মৌলি অর্থাৎ জান জাহান্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত হওয়ার ব্যবস্থা সেই ইমানকে আবার আহনাব শুধু অন্তরের তাসদিক বলে স্বীকার করেন নাই আহনাব বলেন অন্তরে তাসদিক করা জরুরিয়াতে দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা আসল ইমান যে ইমান থেকে মানুষ চিরস্থায়ী জাহান্নামি হওয়ার থেকে মুক্তি লাভ করবে কিন্তু আমল বহু জরুরি আমল না হইলে কিন্তু জাহান্নাম থেকে তুমি পুরাপুরিভাবে মুক্ত পাইবা না চিরস্থায়ী না জাহান্নামি না হইতে পারো কিন্তু জাহান্নামে যাইতে হবে আমলের কমতি হলে আর স্বীকারোক্তিও অনেক সময় জরুরি দুনিয়ার বিচারে মানুষকে মুসলমান না কাফের এটা বুঝার জন্য মুখের স্বীকারোক্তি প্রয়োজন কারণ মানুষ মানুষের অন্তরের খবর জানে না কার অন্তরে আল্লাহর সমর্থন আছে কার অন্তরে আল্লাহর তাজদিক নাই এটা মানুষে কেমনে বলবে সে মুখে বলতে হবে আমি আল্লাহকে মানি বা আল্লাহ মানি না যাই হোক হানভি মজাবে যদিও বাস্তব ইমান যেটা চিরস্থায়ী জাহান্নামতে মুক্তির পথ অন্তরের তাজদিকের নাম অন্তর থেকে জরুরিয়াতে দিনকে সমর্থন করার নাম কিন্তু আমলও বহু জরুরি ইমান পরিপূর্ণতার জন্যে আর জোবানের স্বীকারোক্তিও দরকার কিসের জন্যে দুনিয়ার বিচারে এটা মুসলমান সাব্যস্ত হওয়ার জন্য তাইলে আসলে মহাদ্দেসিন আর আহনাফের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমানের আন্ডারে প্রায় এগারোটি আয়াতের অংশ নকল করছেন যে ইমান বাড়ে এবং কমে হানাফি মজাবে যে ইমানের ব্যাখ্যা হানফিরা দিছে এটা বাড়েও না কমেও না কারণ জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি লাভের জন্য যে ইমান দরকার এটার এক বিন্দু পরিমাণ কম হইলে তাইলে সে কিন্তু কাফের হয়ে যাবে আর যদি এক বিন্দু পরিমাণ বেশি হয় তাহলে এই বেশিটা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্যে জরুরি না তবে জাহান্নামে না যাওয়ার জন্যে ক্ষণস্থায়ী জীবনের জন্য যেন জাহান নামে না যায় সেটার জন্য আমলের দরকার এই আমলার দ্বারা ইমানের ভিতরে বৃদ্ধি হয় ইমান পরিপূর্ণতা লাভ করে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা অতীতে করি ফেলছি আজকে মার্কাজুর শেখের সব ছাত্রদেরকে তাকাসুসের ছাত্রকে ও দাওরা হাদিসে অংশ করাইছি এই জন্য ইমান সংক্রান্ত বিষয় একটা বড় জরুরি কথা আজকে আমরা আলোচনা করা দরকার আজকের বিষয়বস্তুটা হইল পৃথিবীর মাঝে মানুষ তো দুই প্রকার মুসলমান আর কাফের মুসলমান ইমানদার হওয়ার পরিধি কি আর কাফের হওয়ার পরিধি কি কখন একটা লোককে কাফের বলে আপনি ফতোয়া দিতে পারবেন সাব্যস্ত করতে পারবেন আর কখন কাফের বললা জায়েজ হবে না তাকে ইমানদার হিসাবে সাব্যস্ত করতে হবে এটার একটা পরিধি মাপকাঠি স্কেল বর্তমান যুগে খুব বেশি দরকার হয়েছে কেন বর্তমান দুনিয়াতে দুই ধরনের কাজ চলতেছে সমাজের কিছু লোক আছে মুসলিম সমাজে তারা কোনো মুসলমানের পক্ষ থেকে বা মুসলিম দলের পক্ষ থেকে সামান্য কিছু ব্যবধান দেখলে শরীয়তের ব্যাপারে আকিদার ব্যাপারে সামান্য গণ্ডগোল ভ্রান্তি দেখলে তারা বসে আছে সঙ্গে সঙ্গে তাকে কাফের ফতোয়া দেওয়ার জন্য এই দলটা কাফরে হয়ে গেছে কুফুরির ফতোয়া লাগতেছে বর্তমান সমাজে অনেক মুসলমানদের উপরে কারণ এই দলটার কাজে হইল আমাদের মতো ইসলাম যারা মানবে না বুঝবে না ভিন্ন কথা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করবে তারা কাপড় হয়েছে এমন দল দুনিয়াতে আছে না নাই আমাদের বাংলাদেশে হিন্দুস্তানে ভারত উপমহাদেশে যারা নতুনভাবে গোড়া আহালে হাদিস হয়েছে গায়ের মোকাল্লেন এরা কথায় কথায় সামান্য কিছু আকিদা আমলের ব্যবধান পাইলে বলে এটা সিরিক তুমি মোর্শেক হইয়া গেছ কাবের হইয়া গেছ তাহলে এরকম ফতোয়া দেওয়াটা সঠিক এটা বুঝতে হবে কখন আপনি মোর্শেক বলতে পারবেন কখন কোনো মুসলমানকে কাভার ফল দিতে পারবেন এই ধরনের আরও আছে একদল রেজবি দল আছে বাংলাদেশে আহমদ রেজা খানের অনুসারী কেয়াম মিলাদকে খুব জরুরি মনে করে রসুলকে আলেমে গায়েব মানে হাজির নাজির সর্বস্থানে বিরাজমান মানে রসুলকে আল্লাহর নূর দিয়ে সৃষ্টি মানে এদের কাছেও অনেক মুসলমান যারা তাদের মতো করে ইসলামকে পালন করে না তাদেরকে কি বলে কাফের ফতোয়া দেয় আলী থানবী সত্র কারণে কাফের রশিদ আহমদ গঙ্গুহি আঠারো কারণে কাফের এই সমস্ত বক্তব্য আমাদের সমাজে চালু আছে তো একদল গোড়া লোক কেউ বেদাতে গোড়া কেউ আলে হালিসের নামে গোড়া এরা মানুষকে অল্প অল্প কথায় কাফের ফতোয়া দেয় আরেকদল মুসলমান আমাদের সমাজে আছে যারা নাকি একটু আধুনিক শিক্ষিত ইসলামও বুঝে কিছু তাদের চিন্তাধারা হইল আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করছি মুসলমান আমার ভূমিষ্ঠ হওয়ার সময় আমার দাদা আমার পিতা আজান দিছে একামত দিছে আমার কানে আমার নাম রাখছে আহমদ শরীফ আমার নাম রাখছে তাসলিমা এত সুন্দর সুন্দর ইসলামী নামকরণ করছে মুসলমানের সমাজে আমার জন্ম আমি যাহাই করি না কেন যাহাই বলি না কেন যাহাই লিখি না কেন আমাকে কাবের কেন বলবে মুসলমান আক্কায়িত হওয়ার পরে সে যাই করুক না কেন তাদেরকে কাভের বলা উচিত না যতই কিছু করুক তাহলে একদল বলে কাভের বলা উচিতই নাই কোনো মুসলমান যে একবার মুসলমান হয়েছে বা যে মুসলমান হওয়ার দাবি করে আমি মুসলমান আমার কাফের কেন বলো কিন্তু সে আল্লাহ মানে না রসুল মানে না নামাজ মানে না কোরআন মানে না কারণ আমি মুসলমান একদল শিক্ষিত সমাজের কাছে নামদারি কোনো মুসলমানকে কোনো কারণে কাফের বলা যাবে না এই হলো তাদের সিদ্ধান্ত আবার আর দুই একটা দলের কথা বললাম যারা বলে সামান্য আমাদের মতো ইসলাম না মানলে সে কাবরে যাব আমরা আজকে বুখারি শরীফের কিতাবুল ইমানের মধ্যে আনুষাঙ্গিকভাবে কাভের হয় কখন মানুষ নাকি আদৌ কোনো নামের মুসলমান কাবের হয় না এই বিষয়টা একটু শরীয়তের নীতিমালার আলোকে দলিল ভিত্তিক আলোচনা করতে চাচ্ছে এটা হলো আজকের আলোচনার বিষয় নামদারি কোনো মুসলমান তাদেরকে কি আদৌ কোনো কারণে কাফের বলা যাবে না আর কাফের বলা গেলে কি কি কারণে কাফের বলা যাবে এটা মুফতির জন্য আলেমের জন্য মহাদের জন্য সবার জন্য বহু জরুরি বিষয় তাই এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি বলতে চাই কুফুরি যে ইমানের সংজ্ঞা আমরা পড়েছি ইমান কাকে বলে রে ভাই ইমান বলা হয় নবী আলাই ইসলাতু আসলাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান শরীয়ত নিয়ে এসেছেন এবং নবীর আনিত বিধি বিধানগুলো অকাট্য দলিলে প্রমাণিত বলো অকাট্য দলিলে প্রমাণিত তাওয়াতুরে স্নাদি তাওয়াতুরে তাবকাতি তাওয়াতুরে তামুলি তাওয়াতুরে কাদরে মোস্তারাক চার প্রকারের শরীয়তের বিধান আছে চার প্রকারের কোনো এক প্রকারে শরীয়তের যে বিষয়টা প্রমাণিত হইল সেটার নাম হলো অকাট্যভাবে প্রমাণিত হইল এই চার প্রকারের নাম বললাম এতক্ষণ যাই ওদিকে আমি আজকে আলোচনা যাব না মোটামুটি রসুলের আনিত বিধিবিধান যেগুলো অকাট্যভাবে প্রমাণিত এমন বিধিবিধানকে একেনি অকাট্যভাবে অন্তর থেকে মেনে নেওয়ার নাম হইল ইমান আত্মাসদিকু বিমা সাবাতা মিনাদ্দিনে জরুরাতান অন্তর দিয়ে মেনে নেওয়া ওই সমস্ত বস্তুকে যেগুলো অকাট্যভাবে দিনের মধ্যে প্রমাণিত হয়ে আছে দিন মানে রসুলের আনিত বিধানের নাম দিন এ আনিত বিধানগুলা অকাট্যভাবে প্রমাণিত এমন বিধানগুলোকে দিল থেকে মেনে নেওয়ার নাম ইমান প্রত্যেকটা মানতে হবে একটাকে অমান্য করলেও কিন্তু ইমান থাকবে না এখান থেকে আমরা কাফের বা কুফুরি কাফের পরে বলবো প্রথমে কুফুরি বলো কুফুরি মানে যে কাজটা কাফের কাজ এই কাজটা গুণ যার মধ্যে আছে তাকে কখনো কাফেরও বলা যাইতে পারে অথবা মুসলমান বলা যাবে এমন মুসলমান যে তুমি নিয়ে কুফুরির মতো কাজ করো কাফের মতো কাজ করো এটা কুফুরি পানি কই তাহলে কুফুরিটা পাঁচ ভাগ এই শরীয়তে ইসলামে কুফুর কত প্রকার পাঁচ ভাগে কুফুরি পড়লে তখন কাফের কাকে বলা যাবে কাকে বলা যাবে না তার হুদুদ এবং পরিধি ঠিক হয়ে যাবে ইসলামী শরীয়তে এক প্রকারের কুফুরি আছে কুফুরি যা কাফের হওয়ার উপক্রম বা কাফের কাজ বা কাফের গুণাবলী এটাকে বলে কুফরে ইনকার কি বলে ভাই কুফরে ইনকারের অর্থ হইল কি জানো কুফরে ইনকারের অর্থ হইল যে ব্যক্তি জরুরিয়াতে দিনকে আমি বারবার শব্দ একটা বলবো জরুরিয়াতে দিন এর অর্থ হইল দিনের ওই সমস্ত বিধিবিধান যাহা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে আমাদের কাছে এসেছে যাকে মানলে ইমানদার হয় এটার নাম কি জরুরিয়াতে দিন যারা জরুরিয়াতে দিনকে দিল থেকেও সমর্থন করে না জোবানে মুখিও কোনোদিন স্বীকার করে না জাহিরিভাবেও সে কোনোদিন মুসলমানের দাবি দেন না অন্তর দিয়েও সে জরুরিয়াতে দিনকে স্বীকার করে না বিশ্বাস করে না এটাকে আরেক শব্দে বলে এনকে আদে জাহিরি আর এনকে আদে বাতেনি এনকে আদে বাতেনি মানে দিলের থেকে বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করা জাহেরি মানে ইসলাম অনুপাতে জীবনযাপন করা বা জীবনযাপন করার অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমি নামাজ ফরজ মানি রোজা ফরজ মানি কোরআন আল্লাহর কালাম মানি আখরাত বিশ্বাস করি সব কিছু করি নামাজ পড়তে হয়তো আমার মধ্যে গাফলত হয় কখনো পড়ি কখনো পড়তে পারি না নামাজ পড়া যে ফরজ এটা কিন্তু আমি মেনে নিলাম এটা এনকে আদে জাহিরি আর দিলের থেকে বিশ্বাস করার নাম এনকে আদে বাতেনি পৃথিবীর ভিতরে এমন কিছু লোক আল্লাহর বন্দা আছে আল্লাহ বানাইছেন তাদেরকে তারা মাকলুক বনি আদম আদম সন্তান যারা ইসলামের এই সমস্ত জরুরি বিধিবিধানকে অন্তর দিয়েও বিশ্বাস করে না বাহ্যিকভাবে আমলি বা মৌখিকভাবে বিশ্বাস করার কথাও কোন স্বীকার করে না বিশাল পৃথিবীর একদল মানুষ এই পক্ষে আসে না নেই জরুরিয়াতে দিনের ভিতরে আমান্ত বিল্লা আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস ওয়া মালাইকাতি ফেরেস্তার প্রতি বিশ্বাস ওয়া রসুলহি নবীগণের উপরে বিশ্বাস ওয়া কুতুবি আসমানি কিতাবের উপরে বিশ্বাস তারপরে ওয়াল কাদরে খাইরিহি ওয়া সাররিহি তাকদির বাক্য তালিকার উপরে বিশ্বাস পরকালের উপরে বিশ্বাস এইটা হলো মৌলিক আকিদা ছয়টা এইগুলা জরুরিয়াতে দিন এইগুলা ছাড়া তিরিশ পারা কোরআন আল্লাহর কালাম এইটাও জরুরিয়াতে দিন পাঁচ নামাজ ফরজ জাকাত ফরজ হজ ফরজ সমস্ত ফরায়জ এগুলো যে ফরজ এইটা মানাও জরুরিয়াতের দিন নাকি দিন না রসুলকে শ্রেষ্ঠ নবী সর্ব শ্রেষ্ঠ নবী মানা খাতামন নবী মানা এটাও জরুরিয়াতে দিন কথা বলছেন না বোঝেন নাই এটাও কি জরুরিয়াতে দিন এইভাবে আরও অসংখ্য শরীয়তের বিষয় আছে যেগুলো অকাট্যভাবে প্রমাণিত কোনো প্রমাণের দিক দিয়েও কোনো সন্দেহ নাই ব্যাখ্যার দিক দিয়েও কোনো সন্দেহ নাই যাকে আরবি ভাষায় বলে কাতইউ সাবুত এবং কাতইউ দালালত প্রমাণের দিক দিয়ে অকাট্য আবার প্রমাণিত বাক্যটা ওই মাসলা বোঝানোর ক্ষেত্রেও অকাট্য একাধিক অর্থের সম্ভাবনা নাই এই আয়াতের হাদিসের মর্ম এইটাই আর দ্বিতীয় কোনো অর্থ হতে পারে না এটাকে বলা হয় কাতীয় দালালত প্রমাণের দিক দিয়ে অকাট্য বুঝলা অর্থের দিক দিয়েও অকাট্য এইগুলাকে মেনে নেওয়া অন্তর থেকে তার নাম ইমান ছিল আর যদি কেউ এইগুলার কোনো একটাকে অন্তর থেকে অমান্য করে তাসদিকের জায়গা তাকজিব ইনকার হয় সে কাফের হয় এই কুফুরিটা পাঁচ বাগ পাঁচ প্রকার প্রথম কুফুরি কাফের কারারে যারা অন্তর দিয়েও এইগুলা মানে না মুখেও কোনোদিন মানার দাবি করে না বরং ইসলামের বিরোধিতা করে এমন কাভের দুনিয়াতে আছে কিনা অনেক অনেক বেশি এক প্রকার এরা কাফের আরেকটা কুফুরি কাফের হইল কুফরে জহুদ কুফরে জহুদের অর্থ হইল দিলে দিলে অন্তর দিয়ে বুঝে আসছে অন্তরে ভিতরে ভিতরে মেনে ফেলছে যে মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ রসুল কোরআন আল্লাহর কালাম ইসলাম হক ধর্ম মনের ভিতরে আছে বিভিন্ন কারণে দলিল প্রমাণ দেখিয়া তার মনের ভিতরেই ধারণা একইভাবে জন্মিছে কিন্তু বাহ্যিকভাবে সে মুসলমান হওয়ার কথা ইসলাম হক হওয়ার কথা মুখে স্বীকারই করে না কোনোদিন তার জোবানের ভিতরে ইসলামের প্রশংসা শোনা যায়নি তার দিলের মধ্যে আছে ইসলাম কিন্তু সত্য ধর্ম এদের উদাহরণ হলো ইহুদি ধর্ম ইহুদিবাদ তাদের অন্তরে তারা আহলে কিতাব তো মুসানবীর উম্মত্ত তাওরাত কিতাব তাদের কাছে আসে তো এই কারণে তাওরাত যতই বিকৃত হয়েছে ইহুদি ধর্ম যতই পরিবর্তন পরিবর্তিত হয়েছে এরপরেও এমন এমন কিছু কথা ইহুদি ধর্মে আছে কিতাবে রসুলের অবস্থা সাহাবাদের অবস্থা কোরআনের কথাগুলো এগুলো তাদের সামনে পেশ হওয়ার পরে তাদের দিল বিশ্বাস করছে অন্তর যে এইটাই আসলে শেষ নবী জীবনে কোনোদিন মুখে আর আমলিভাবে তারা এটা স্বীকার করে নাই জীবন বর ইসলামের বিরোধিতা করতেছে ইন্না আসাদ্দান্নাস আদাবাতন লিল্লাদিনা আমানু আল ইহুদু এক নম্বর ইহুদ এই জন্য কোরআনিকে বলছে না কামা ইয়ারিফুনা আবনা আহুম আল্লাহ বলেন আমি তো আলিম বিজাদ সুদূর আমি তো অন্তরে খবর জানি হে আমার মাহবুব নবী যে ইহুদিরা আপনার এত বিরোধিতা করতেছে এত জ্বালাতন করতেছে আমি বলতেছি আমি আল্লাহ তাদের কলবের অবস্থা হইল তারা অন্তর দিয়ে আপনার হক্কানিয়ত ইসলামের হক্কানিয়ত এমনভাবে বিশ্বাস করে জানে যেমন পিতা আপন সন্তানের খবর জানে কোনোদিন ইহুদিরা মুখে স্বীকার করে নাই মুখে বিরোধিতা পরীক্ষার পরে পরীক্ষা আল্লাহ নবীকে ইয়াস আলুনাকা আনির আনির রু কাহবে থেকে শিক্ষা বুদ্ধি শিখাই দেয় যাইয়া মোহাম্মদকে রু সম্পর্কে জিজ্ঞাসা করো কি জবাব দে দেখো জুল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করো কি জবাব দে দেখো আসাবে কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করো এই করো সেই করো কত পরীক্ষায় ইহুদিরা নবীর উপরে করলো সব পরীক্ষায় আলহামদুলিল্লাহ নবী পাস কারণ তিনি তো হকানি নবী আল্লাহর নবী ওহি প্রাপ্ত বাস্তবতা তিনি বলতে পারবেন কিন্তু এর পরে ইহুদিরা নবীকে বাহ্যিকভাবে মেনে নেয় তাহলে ইহুদিরা কোন ধরনের কাফের কুফরে জহুদ কুফরে জহুদ দই গেল তিন নম্বর আরেক ধরনের কুফরি আছে কাফের সেটা হলো কুফরে এনাদ কুফরে এনাদ কুফরে এনাত বলে এমন কিছু কাফেরদেরকে যারা অন্তর দিয়েও বিশ্বাস করছে করে ইসলাম হক নবী হক কোরআন হক আবার বাহ্যিকভাবে কোনো কোনো সময় মুখে স্বীকারও করে স্বীকার করে নাই ওদের মতো তা না স্বীকার করে ভক্তি দেখায় হক হক বলে স্বীকার করে কিন্তু ইসলামকে মানার পদক্ষেপ নেয় না ইসলামকে মানবে না ইসলাম কবুল করবে না তাদের প্রাক্তন ধর্ম থেকে তবা করবে না ইসলাম ধর্মে সে ঢুকবে না বা ইসলাম সত্য ধর্ম আর অন্তরেও আছে মুখেও আছে এমন কিছু মানুষও ইসলামের ইতিহাসে অতিবাহিত হয়েছে এটাকে ইসলামকে কবুল না করার কারণে মেনে নেওয়ার অঙ্গীকার না করার কারণে অন্য ধর্ম থেকে অন্য ধর্ম ত্যাগ করে না আকার না আসার কারণে তারা কাফের হয়েছে তো তাদের অন্তরটা কীরকম ইসলামের হক্কানিয়ত বুঝে জোবানে মুখী অনেক সময় মানে এর সবচেয়ে বড় উদাহরণ হইল আবু তালেব নবী আর ইসলামের চাচা আবু তালেবের কাহিনী আরেকটা উদাহরণ হল হিরাক বাদশাহ কাইসের বাদশাহ যে হিরাকের হাদিস বুখারিতে আমরা পড়লাম কিরে এরা মানে না স্বীকার করে নাই আবু তালেব তো নবীর জন্য পাগল আইরে নবীর প্রশংসা আমার বাতিজা মোহাম্মদ কেমন লোক জানো আকাশ যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয় অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার জঙ্গলের পাখি পশু পর্যন্ত হাহাকার মাটি ছিঁড়ে ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে যায় পাখিরা গাছের ভিতরে চিৎকার করে পানি পানি করে এমন সময় যদি আমার বাতিজা মুহাম্মদের চেহারা আঁকা খোলে খোলা আকাশের নিচে পেশ করিয়া বাতিজা মুহাম্মদের উসিলায় আল্লাহর থেকে বৃষ্টি ছাওয়া হয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করবে وابيض يستسقى الغمام بوجهه سمال اليتامى عصمة للأرامل এইগুলা আবু তালেবের বক্তব্য আর ভক্তি শ্রদ্ধা হইল নবী আমার নবী হওয়ার আগে আমাদের নবী নবী হওয়ার পরের কাহিনী শুনো আবু তালেবকে আল্লাহ নবী দাওয়াত দিছেন হে চাচা এত মোহাম্মত এত ভক্তি আমাকে করেন সমস্ত মুসেকিনে মক্কা আমাকে মারতে আসে আপনি বলেন আমার বাতি যা কারা আসবি আমি আগে আগে আমাকে শেষ করবি তারপরে মোহাম্মদের গায়ে হাত দিবি এমন করি আপনি আমার পক্ষে থাকেন এখন মুমূর্ষ অবস্থা একবার আপনি আমার কালেমাকে কবুল করে নেন আমি রসুল ওয়াদা দিচ্ছি আপনাকে হাতে ধরিয়ে আমি জান্নাতে নিয়ে যাব আবু তালেব বলে ডানে বামে তাকাইয়া দেখতেছে তার সাঙ্গ ভাঙ্গ কিছু লোকজন আছে যারা খ্রিস্টান সিরকি ধর্মের মধ্যে আছে তার নেতা কজন না বাতিজা কথা তো সত্য বলছো দিন কবুল করতে মনেও চাইতেছে কিন্তু প্রবলেম প্রবলেম কি প্রবলেম এ আমার লোকজন বলবে আমাদের নেতা সাপ সারা জীবন ছিল বাহাদুর মৃত্যুর সময় কাপুরুষ হইয়া ধর্ম ত্যাগ করি ভিন্ন ধর্ম লইয়া দুনিয়াতে চলে গেছে আজীবন আমার চর্চা হবে বদনাম হবে এটা নাউজবিল্লাহ রসুল বললেন তাহলে তো আপনি চিরস্থায়ী জাহান নামে যাবেন লাভটা কি হবে নারা আলাল আর আমি লজ্জা পাওয়ার থেকে জাহান নামের আগুন সহ্য করবো এটা ঠিক আছে হায় হায় বারবার রসুল যখন দাওয়াত দেয় আবু তালেব কি কয় দাউতানি ওয়াজামতু আন্নাকা সাদিকুন দাউতানি ওয়াজামতু আন্নাকা সাদিকুন ওয়াসাদাক্তা ফিহে ওয়া আনতা সাম্মা আমিনা আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু عرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا আরো কি বলে লাউলাল মোলামাতু ওয়াহেজারু মুসাব্বাতিন লাওয়ায়াত্তানি সামহা বেদালিকা মুবিনা এইগুলা কাশেয়ার আবু তালেবের অর্থ হইল দাও তানি মোহাম্মদ বাতিজা তুমি ইসলাম কবুল করার জন্য দাওয়াত দিয়েছ জাম তু আন্না কাসা দেখুন আমি এটা একিন করলাম জন্নে গালেব আমার তুমি সাদেক সত্যবাদী তুমিও সত্যবাদী তোমার ধর্ম সত্য কেন সত্য হবে না সাদাক্তা ফিহে ওয়ান্তা আমিনা আপনি তো আজীবন সত্যবাদী ছিলেন আমানতদার ছিলেন দুনিয়ার মানুষের সঙ্গে কোনোদিন অসত্য কথা বলেন নাই আমানতদারি খেয়ানত করেন নাই তাহলে আজকে আল্লাহর ব্যাপারে কি আপনি অসত্য কথা বলবেন দেখছো দলিল কার কথা এগুলা কার কথা আল্লাহ এরপরে কি বলে আর আফতু আরাফতু দিনাকা লা আন্নাহু আমার কলবে এরফান মা রেফত অর্জন হয়েছে কলবে আমি বিশ্বাস করেছি আপনার দিন লা সন্দেহ নাই মিন খাইরে আদিয়ানিল বাড়িয়াতে দিনা বিশ্বের ভিতরে মানব জাতির জন্য যত ধর্মের নামে ধর্ম এসেছিল সব ধর্মের থেকে উত্তম শ্রেষ্ঠ ধর্ম দিন হইল আপনার দিন কে কয় মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে অন্তরেও আছে দিন সত্য মুখেও আছে দিনের শিকার ভাই কবুল করবেন না আমি পারতেছি না সমস্যা আছে আমার পদের লোভ অর্থের লোভ ইজ্জতের লোভ এই লোভ সেই লোভ বিভিন্ন কারণে কবুল করব না আমি বাকি দিনটা ঠিক আছে তোমাদের এই জন্য এলতেজামে এনকিয়াদ ইসলামকে মেনে নেওয়াও কিন্তু ইমানের পূর্ব শর্ত যে ইসলামকে মেনে নিল না কবুল করল না সে যতই বক্তব্য দেখ না কেন দিল থেকে দেখ আর মুখের থেকে দেখ সে মোমেন হবে না যাক আমি আর কিছু বললাম না তার আবু তালের পরে কি বলে যদি মোলামত আমাকে গালমন্দ তিরস্কার করার মতো মানুষ না থাকতো ও হেজারো মুসাব্বাতিন তাহলে আমি কি করতাম না ওয়াজাত্তানি সামহান আপনি আমাকে পাইতেন আমি সদরে ইমান গ্রহণ করতাম সামহান ইমানের কাছে ইসলামের কাছে আমি নত স্বীকার করতাম এবং মুবিনান পরিষ্কার খোল্লম কোলা করতাম কারো পরোয়া করতাম না এইগুলা সব বলছে আবু তালেব মোমেন হয় নাই হয়েছে নাকি এটা কোন কুফুরি আবু তালেব কোন ধরনের কাফের কুফুরে এনার হিরাক বাদশাহ ক্ষয় আবু সুফিয়ানের এগারোটা প্রশ্নের উত্তর শুনিয়া বোখারিতে আমরা পড়ছি এটা গত সবকে আবু সুফিয়ান তুমি যা বললে আমি এই প্রশ্ন করছি তুমি এই জবাব দিছ এ তোমার জবাবগুলা যদি বাস্তব হয় এইটাই প্রমাণ যে মক্কায় তোমাদের আরবের মধ্যে যে নবী নবী ওর দাবি করছে মোহাম্মদ এটা আসলে সত্য নবী নবীল মোরসাল দেখছো স্বীকার করছে এরপরে আরো কি বলে যদি আমি এটা জানতে পারতাম আমি মোহাম্মদের কাছে পৌঁছতে পারবো আমার দেশ থেকে যায়া লাতাজা শ্যামতু আমি সব কষ্ট সফরের বহন করিয়া নবীর কাছে গিয়া গাছাল তু আন কাদামাই হে রসুলের পাও ধুইয়া পানি পান করতে পারব এটা সুপ্রিম পাওয়ার কাইসার ও কিসরা দুই সুপ্রিম পাওয়ার দেশের এক সুপ্রিম পাওয়ারের রাজা প্রেসিডেন্ট বাদশাহ তার এই মন্তব্য শেষ পর্যন্ত বলে যেহেতু আমার রোম সম্রাটে একটা পাদ্রী রসুলের চিঠি পাইয়া যে চিঠি আমি পাঠাইছিলাম তার কাছে তাজদিক করার জন্য সে তো টিকতে পারে নাই সঙ্গে সঙ্গে ইসলাম ঘোষণা করে দিছে এবং ইমান আনি ফেলছে সব লোকজন দরিয়া তাকে শহীদ করে দিছে কায়সারে বলে আমারও বয় আছে এই কারণে পারতেছি না ইসলামটা কবুল করতাম তাহলে বোঝা গেল দিলের মধ্যে তসদিক ছিল মুখীয় স্বীকারোক্তি ছিল কিন্তু ইসলাম এলতেজামে এনকিয়াত করে নাই ইসলামকে কবুল করে নাই সাবেক ধর্ম ত্যাগ করে নাই এই কারণে সে ইমানদার বুড়ি ডিক্লারেশন হয় নাই রসুল্লাহ ইসলামের কাছে ছিটিয়ে আসছিল তাবুকের সময় তাবুকের মধ্যে সৈন্য সানাফিট করছিল ইসলামের বিরুদ্ধে সে এক এ ব্যক্তি ওই ক্ষমতা রক্ষা করার জন্য রুমদেরকে সন্তুষ্ট করার জন্যে তখন সেখানে হুজুর বলছিলেন আসলিম তাসলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আবার দিলাম সিঁড়ি তোমাকে সে সিঁড়ির জবাব দে মোহাম্মদ ইন্নির মুসলিম আমি তো মুসলমান আগের থেকেই আসি আল্লাহ নবীকে চিঠি আসার পর রসুল বললেন যে কাজিবা আদবুল্লাহ ইন্নাহু লাইসাবে মুসলিম আল্লাহর কসম এই আল্লাহ দুশ্মন মিথ্যা কথা বলছে হে মুসলমান হয়নি কেন এন কে আদের জাহিরির এলতেজাম না করলে তো মুসলমান হয় না সে শুধু মুখে স্বীকার করছে কবুল করে নাই এটার দ্বারা কি মুসলমান হইল নাকি সে এটা কোন কুবুরি তিন নম্বর চার নম্বর কুবুরি কি কুফরে নেফাক আর একটা মোনাফে কি আনা কুফুরি আছে রে এখন যে তিন ধরনের কুফুরির কথা বলছি এই তিন ধরনের কুহুরির সঙ্গে যারা যারা সম্পৃক্ত তারা নিঃসন্দেহে বিল এত্তেফাক ঐক্যমতে বিশ্বের তারা কাফের বুঝো নাই তারা কি আরো দুইটা দল আছে এরাও কুহুরি করে বাকি এদেরকে কাফের ডিক্লেয়ার করার ব্যাপারে আলেমদের সমস্যা আছে একতলাপ আছে তার ভিতরে এটা কুফরে নেফাক কুফরে নেফাক হইল কুফরে জহুদের উল্টাটা দিলের ভিতরে সমর্থন নাই তাজদিক নাই আল্লাহ রসুল কোরআন কিছুই মানে না দিলের কথা তো আর কেউ জানে না আমাকে জায়গা আমরা পাক্কা ইমানদার আপনার সৈনিক তোফা করে দেন আমরা নামাজ পড়ি রোজা রাখি দেখেন না মুসলমানে যা করে সব আমরা করতেছি আমরা তো মসজিদের ভিতরে আরো সামনের কাতারে গিয়ে বসি পাকড়ি আরো বড়টা লই মেসোয়াগো বড় একটা লই রসুলকে দেখানোর জন্য আমরা মুসলমান <laughs> আল্লাহকে নবী আপনি গায়েব জানেন না আপনি যদি গায়েব জানতেন তাহলে তাদের মুনাফিকি তো সামনে আসার সঙ্গে সঙ্গে ধরা পড়ত আপনি গায়েব জানেন না বলে আমি আল্লাহ গায়েব জানি আমি বলতেছি কালাতিল আরাবু আমান্না এই মোনাফেকরা আসিয়া বলে আমরা পাক্কা ইমানদার এ নবী মোহাম্মদ আমরা ইমান গ্রহণ করেছি করলাম তু উমিনো ওয়ালাকিন কুলু আসলাম না হে আমার মাহবুব নবী আপনি বলি দিন তাদেরকে আমার না বলিস না মিথ্যা কথা আসলাম না বল আসলাম নার অর্থ এখানে হইল বাহ্যিকভাবে মুসলমানের বেশ ধারণ করেছি আসলে ইমান আমার অন্তরে নাই বুঝেন না কথা দাখালাল তাদের কলবের ভিতরে ইমান প্রবেশ করে নাই তাজদিক কলবি তাদের অন্তরে নাই বুঝো নাই কথা যাদের অন্তরে বিশ্বাস নাই জরুরিয়াতে দিনকে মানে না অন্তর থেকে মুখে বলে মানি মানি মানি একবার করেও দেখায়ও তারা হলে কুফরে নেফাক বুঝেন নাই এই মোনাফেকদের তালিকাও নবীজা ইসলাম হোজাফ ফেবনি ইয়ামানকে করে দিয়েছিলেন এরা এরা মোনাফেক কিন্তু মোনাফেকদেরকে রসুল ইসলামের জামানাতে ইসলামের অন্তর্ভুক্ত করছিলেন কিনা মুসলমানদের না কাফেরদের অন্তর্ভুক্ত করছিলেন এই মোনাফেকরা কাদের সঙ্গে ছিল তাইলে এরা যদি কাভের ডিক্লারেশন হইতো ডিক্লার হয়ে যেত তাহলে মুসলমানের সঙ্গে আনলো কেন তাদেরকে এই জন্য আনা হয়েছে বাহ্যিকভাবে সব মুসলমানের মতো করতেছে যদি অন্তরে তাজদিক নেয় এই জন্য তাদেরকে বাইকাট করে দেওয়া হয় কাফেরদের শক্তি হয়ে যাবে আর কাফেররা মুসলমানদেরকে একটা তহমত দিবে যে মুসলমান মোহাম্মদ কেমন জানো তার সৈন্যদের ভিতরে পরস্পর মারামারি করায় তার নিজের ভক্তদেরকে তারা এসে বিশ্বাস করে না অনাস্তা এই সমস্ত অপপ্রচার নবী ব্যাপারে করতে পারবে বিশেষ কৌশলগত কারণে মোনাফেকদেরকে ইসলামের মুসলমানের সঙ্গে কাতারে রাখছিল সাবধানতার সাথে আল্লাহ জায়গায় জায়গায় তাম্বি করছেন এদের এই অবস্থা এদের এই অবস্থা সাবধান সাবধান সাবধান তাহলে এদের আকিদা একটা কুহুরি আকিদা লেকিন তাদেরকে কাফের বলে ফতোয়া দেওয়া হয় নাই কথা বুঝছো না বুঝো নাই এটার কি বলা হয় কুফরে নেফাক উল্লেখ্য বর্তমান যুগের কুফ নেফাক আর রসুলের যুগের নেফাক ব্যবধান আছে বুঝো নাই কথা রসুলের যুগের নেফাক মুনাফেকদের অন্তর খারাপ ছিল বাহ্যিক নামাজ কালাম ঠিক ছিল জেহাদও ঠিক ছিল অনেক ক্ষেত্রে ঠিক না বেঠিক কিন্তু বর্তমান যুগে যেহেতু নবীও নাই ওহিও নাই কার অন্তরে ইমান নাই আমরা বলতে পারি না রসুল যদি ওহির মাধ্যমে আল্লাহ জানাইছেন নাকি তাহলে এখন কার ইমান আছে কার ইমান নাই এই ফয়সলা করার অধিকার পৃথিবীর কারণ নাই মুখে যদি বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সব ফরাজ মানে জরুরিয়াদিনকে মানার স্বীকারোক্তি করে তাইলে মনে হয় তুমি ইবনে সলুলের মতো মুনাফেক অন্তর ইমান নাই মনে হয় এ মনে হয় মনে হয়ে কইয়া তার বিরুদ্ধে কুফুরি ফতোয়া লাগানো যাবে না বর্তমান যুগের মোনাফেকদের ব্যাপারে রসুল বলছেন আয়াতুল মোনাফেকের সালাস মোনাফেকের আলামত তিনটাই যে হাত দেশা কাদা বা কথা বললে মিথ্যা বলে হ্যাঁ এদা তুমি না খান আমানত রাখলে আমানত খেয়ানত করে তারপরে কি ওয়াদা আখলাফা কথা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে এইগুলো হলো আলামত নেফাকের তার মানে বাহ্যিক আমল খারাপ আমল খারাপ হইলে বর্তমানে মোনাফেক হয় আর ওই যুগে আমল ভালো ছিল নিয়ত খারাপ সেই জন্য মোনাফেক হয়েছে সেই যুগের মোনাফেক আর এই যুগের মোনাফেক এই ব্যবধান কথা বুঝছো না বুঝো না যাক এটা একটা আনুষাঙ্গিক কথা আমি বললাম আমার আলোচ্য বিষয় হইল কুফুরির এক প্রকারের কুফুরি কোনটা কুফরে নেফা আরেক প্রকারের কুফুরির নাম হলো কুফরে জান্দা কাতে ওয়াল এলহাদ কিরে এমন কতগুলা কুফর যেটা নাকি করলে জিন্দিক হইয়া যায় মানুষ মুলহেদ হইয়া যায় অনেক সময় বার না হে মুলহেদ বেটা মুলহেদ কারে কয় জিন্দি কেন গালি দিয়ে মানুষকে হে জিন্দিক কাকে কলা জিন্দিক এটা হলো কুপুরের পঞ্চম প্রকার এটা কি জানো যে ব্যক্তি ইসলামের নিয়ত সব আছে দিনকে অন্তর থেকেও মানে মুখেও মানে এবং এটা মেনে চলার এনকেয়াদ করে মানে ইসলামকে কবুলও করছে বাহ ইসলাম কবুলও করলো স্বীকারোক্তিও হইল অন্তরে বিশ্বাসও করলো আর বাকি রইল কি কিছুই তো বাকি নাই মোকাম্মল মুসলমান তো কিন্তু সে বলে আমি ইসলাম তো কবুল করছি কিন্তু ইসলামের ব্যাখ্যাটা ইসলামরে মানবো আমার মত মতো আমার মন মতো ব্যাখ্যা দিয়ে ইসলামরে আমল করব আর আমল করাবো আমি মুসলমান ইসলাম যেন কবুল করিলাম আল ইসলাম হকুন ওয়াল কুবরু বাতেলুন সব ঠিক আছে কিন্তু কোরআনের আয়াত আমি যেমনে বুঝি এমনে আমল করবো হাদিসের মর্ম আমি যেমনে বুঝি এমনে আমল করব। অর্থাৎ কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়া অপব্যাখ্যা মতো আমল করে জামাত গঠন করে মুরিদদেরকে চালায় সাহাবার যোগ তাবিনের যোগ তবে তাবিনের যোগ আইম্মাই মুস্তাহিদিনের যোগ মুহাদ্দিসিন ফোকাহা সব ওলামাদের যেই ঐক্যমত ছিল আয়াতের ব্যাখ্যার ভিতরে ঐক্যমতের ব্যাখ্যা বাদ দিয়ে সে নিজে নতুন ব্যাখ্যা দিয়া আমি কোরআন মানি এদেরকে বলা হয় কোরআন হারিসের অপব্যাখ্যাকারী জমাত এমন অপব্যাখ্যা কে করলে তাকে বলে জিন্দিক মুলহেদ কথা বুঝছো নিদি তাইলে এরা এদের তাজদিকে কলবিও হাসাল আছে আল্লাহ রসুল কোরআনকে মানে অন্তর দিয়ে মুখেও মানে কবলও করছে সমস্যা কোথায় কোরআনের যে ব্যাখ্যা অকাট্যভাবে প্রমাণিত যোগ যোগ ধরে তুমি এখন লোগাত দেখি ডিকশনারি দেখিয়া কয়ে এই এই শব্দের আরেক অর্থ হইতে পারে আমরা এই অর্থে মানি এটার নাম জিন্দিক এটার নাম এলহাদ আমার দেশে কিছু বনলভীর আছে এই বনলভীরের বই পুস্তকগুলা তোমাদের পড়া দরকার যারা মুফতি মহাদ্দেস হইতেছ রিচার্জ গবেষণা করতেছ গবেষণা তো এইগুলার একটা অংশ তাদের বইয়ের মধ্যে লেখা আছে আমার দেশে একটা বাতিল ফিরকা আছে বাতে নিয়ে আমার দেশ তো ফেনি ফেনি শহরে একাডেমির ওখানে একটা বিল্ডিংয়ের উপরে আমি একবার দেখা পাইছিলাম এই বাতেনি দলের হেরা বাসা একটা লইছে মাসে একবার সব বক্ত মুরিদানরা একত্রিত হয় হইয়া লাইট টাইট বন্ধ করে নারী পুরুষ সব একসাথে বসিয়া এবার চোখ বন্ধ করে জিকির করে আর চোখ বন্ধ করার পরে জিকির বিদে কয় এখন তুমি কোথায় আসো প্রথম আসমানে আচ্ছা আর কতক্ষণ চোখ বন্ধ করে কাবা করে কোথায় আসো আমি দ্বিতীয় আসমানে এইভাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভ্রমণ করি করি আসিয়া এইভাবে জিগির করার নাম হইল সালাদ কায়েম করা বুঝো নয় তাহলে ও সালাত আল্লাহ কর নামাজ পড়ো এই সালাতের ব্যাখ্যা দিল এইভাবে চোখ বন্ধ করে মোরাকাবা করা না হলো সালাত এটা খানার সালাদ হইতে পারে কোরআনের সালাদ এটা না বাগি সাহেবের বই পুস্তকের মধ্যে লেখা আছে আল্লাহ কোন পথে একটা বই আছে বাগি সাহেবের আর একটা বইয়ের নাম হইল রসুল কি সত্যি গরিব ছিলেন একটা বইয়ের নাম সাপ্তাহিক দেওয়ানবাগি পত্রিকার নাম আমি বেশ কিছু বই পুস্তক পড়েছি আল্লাহ আকবর দেওয়ানবাগি সাহ আল্লাহ কোন পথে বইয়ের মধ্যে লিখেছে কোনো মানুষ স্বর্গে যাওয়ার জন্যে ইসলাম ধর্ম কবুল করা গ্রহণ করা বাধ্যতামূলক নয় যে কোনো মানুষ স্ব ধর্মে থাকিয়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখিয়া ভালো কর্ম করিলে সে স্বর্গে যাইতে পারে স্বর্গ মানে জান্নাত তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম কবুল করা জরুরি না যে কোনো ধর্মের লোক ইহুদি ইহুদি ধর্মে থাকিয়া খ্রিস্টান খ্রিস্টান ধর্মে থাকিয়া হিন্দু হিন্দু ধর্মে থাকিয়া মুসলমান মুসলমান ধর্মে থাকিয়া আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালো ভালো কাজ করিলে কি হয় জান্নাতে যাওয়া যায় এটা কার বক্তব্য আমাদের বিশ্বের মুসলমানরা মনে করে কেন ওলামা একরাম পরস্পর দ্বন্দ্ব করে একে অপরের বিরুদ্ধে বলে এরা বড় খারাপ লোক এদের কোনো কাজ কারমান নাই জিগির আসকার করবো আল্লাহ আল্লাহ করবো নামাজ পড়বো কেন একে অপরের বিরুদ্ধে কথা বলে এই শোনো কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যেমন মহাপাপ কোন কাফের বদিন গোমরাকে সঠিক মুসলমান মনে করা এটাও মহাপাপ ইসলাম ক্লিন ধর্ম ফাইজলামি করবা ভ্রান্ত মত অবলম্বন করিয়া নিজে ইসলামের স্কলার সাইজবা হ্যাঁ, এই সুযোগ ইসলামে নাই নায়েবে রসুল্লাহ দুনিয়াতে আসেন রসুল চলে গেছেন হকানি ওলামা একরাম নায়েবে রসুল নবীর ভাষায় আল ওলামা ওয়ারাহাদুল আম্বিয়া হকানি ওলামা একরাম কেয়ামত পর্যন্ত থাকবেন যতক্ষণ ইসলাম থাকবে দিন থাকবে পৃথিবী থাকবে কানে ওলামাকে আমার দায়িত্ব ইসলামের এই পরিধির ভিতরে কোনো গোজামিল কোনো বন্ড কোনো কাফের কোনো জিন্দিক কোনো বেইমান কোনো নাস্তিক আসতে পারবে না ভিতরে আসতে গেলে সেখানে মাথার উপরে বাড়ি দেওয়া ওলামাইকার আমার দায়িত্ব এই জন্য আমরা কথা বলি আমাদের আর কোনো স্বার্থ নেই খাই আর কোনো কাম নাই এটা আসল কাম এই জন্য করি কথাটা বললাম অনেক লোক এটা বুঝে না কেন আমরা বিরোধিতা করি হুজুরের সুন্দর ওয়াজ জান্নাতের কথা ওয়াজ করতে পারে না জান্নাতে গেলে কি কি নিয়ামত পাওয়া যাবে যা কবরে আজাবের কথা বয়ান করব কানবো রানবো এইটা না ভালো হুজুর বয়ানের মধ্যে উঠিয়া বিভিন্ন লোকের সমালোচনা করে এটা তো গুণা <laughs> পাতলা দিয়ে দিছে দেওয়ানবাগ সাহেব বলে স্বর্গে যাওয়ার জন্য ইসলাম ধর্ম কবুল করা বাধ্যতামূলক নয় এর প্রমাণস্বরূপ তার বইয়ের আর একটু এক পৃষ্ঠা পরে একটা ঘটনা লিখছে কয়ে একটা খ্রিস্টান বিধর্মী আমার কাছে আসছিল আমার হাতে মুড়ি ধুয়েছে মুড়ি তুড়ি হওয়ার পরে আমি তাকে বায়াটাত করলাম করবার পরে কাঁদি কাঁদি কয় হুজুর কেবলা আপনি যদি আমার একটা অজিফা বাতা দিতেন যে অজিফাটা পড়লে আমার ইহকাল পরকাল সব মুক্তি হয়ে যাব মঙ্গল হয়ে যাবো গা এত মেহনত পরিশ্রম করা যাবো লাগবো না তাহলে আমার বড় ভালো হয় বাবা জানের কাছে আসছি তো এরকম কিছু পাওয়ার জন্য তো বাবা জানে কেউ আচ্ছা আমি কি করব। তখন তার ধর্মগ্রন্থ বিধর্মী তার ধর্মগ্রন্থ থেকে রিচার্জ করিয়া একটা অজিফা বের করিয়া তাকে একটা দোয়া শিখে দিছি তুই সকাল বিকাল দোয়া এটা পড়বি সবসময় এটা তালিম দিয়া পাড়াই দিলাম দশ পনেরো দিন পর্যন্ত আমার দরবারে আসে টাসে না অনেক দিন পরে আসছে আসার পরে আসিয়া খালি কানতেছে বাবা যান বাবা যান কি শুক্রিয়া আপনার আদায় করবো কি হয়েছে কই আপনি যে অজিবা বাতাই দিয়েছেন এই অজিবার উপরে আমি আমল করতেছিলাম আমল করতে করতে আমি তো এমন এক অবস্থা হালত আমার তারে হয়ে গেছে আমি এখন অজিবা পড়তে পড়তে একদিন তন্দ্রায় গেলাম দেখলাম যে আমি সোজা চলে গেছি মদিনা শরীফের রসুলের পাকের দরজা আতারে আমাকে দেখিয়ে নবী কবরের থেকে উঠে গেছেন এক বুক পর্যন্ত মাথা উঠাইছেন নাউজবিল্লা হে খ্রিস্টান তারে দেখিয়ে নবী মাথা উঠে ফেলেছে আমাকে দেখি মাত্র ও তুমি তো খুব ভালো মানুষ তুমি তো মাহবে খোদার দরবারের লোক না আসো হুজুরে হাত বাড়াই দিয়েছে আমি ফট করে হাত ধরি ফেলছি হুজুরে হাত ধরি মোসাফা করিয়া এরপরে আমি হাত টানিয়ে বুকের মধ্যে এমনি রাখলাম বরকতের হাত যখন থেকে বুকে হাত দিলাম তখন থেকে আমার বুকের ভিতরে ইল্লাল্লাহ জিগি চালু হয়ে গেছে এখন আমার আর কি যেন আমার আমার তো সব এইখানে কলমের ভিতরে ওই হাতের বরকত বাবা আমার অবস্থা এমন হয়েছে এখন আমি তো দুনিয়ার কিছু সামান্য টুকটাক ব্যবসা করি দুনিয়ার কাজও করা লাগে আলহামদুলিল্লাহ এখন আমার মোর্শেদের আর দরকার নাই মোর্শেদ এটাই আমি যদি কোনো একটা কাজ করতে নিয়ত করি যে আজকে ব্যবসার মধ্যে এই কাজটা করব। তখন যদি কাজটা আমার জন্য মঙ্গল হয় এখান থেকে আওয়াজ আছে হুম করো আর যদি এটা আমার জন্য লাভজনক হবে না লস হবে ব্যবসার ভিতরে তখন নো আসে এই বন্ডামি লেখছে দেওয়ান বাগিয়া তার বোর ভিতরে সে দেখাচ্ছে দেখো খ্রিস্টান হইয়া আমার হাতে মুড়িদ হইয়া আজকে এই অবস্থা কারা কারা এমন পথ চাও সব ইসলাম বাধ্য আমার কাছে মুড়িদ হইয়া এইগুলাকে আমরা স্থান দিতে পারি দেওয়ানবাগ ইয়ার আটটুর হিসাব এনায়েতপুরী চন্দ্রপুরী সব বন্ডরা বলে আমি তার বোর মধ্যে পড়ছি ভালো আমলে সালে নেক আমল করলে জান্নাতে যাবে বদ আমল করলে জাহান নামে যাবে জান্নাত আর নামের অর্থ কি জানুনি জান্নাতের অর্থ হইল আত্মার প্রশান্তি জাহান্নামের অর্থ হল আত্মার অশান্তি তোমরা জাহান্নাম মানে এটা মনে করি বিরাট একটা এলাকা সেখানে আগুন টাগুন দিয়া সাপ বিচ্ছু দিয়া তৈরি করে রাখছে আল্লাহ মিথ্যা কথা জান্নাত মানে এটা মনে করি বিশাল এক এলাকা সেখানে ভিতরে নাচ নেয়ামত ফল ফুল দিয়ে সাজিয়ে রাখছে আল্লাহ এ কই মাকান কোনো মাকান না স্থান না এটা হলো আত্মার প্রশান্তি আর অশান্তির নাম এই কোরআন শরীফের ভিতরে হাদিসের জান্নাত আর জাহান্নামের বিবরণ এটা কাতিয়সবোধ অকাট্যভাবে প্রমাণিত এই জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি অর্থ কি এটাও সাহাবাদ যোগ থেকে নিয়ে আজ পর্যন্ত অকাট্যভাবে প্রমাণিত এই অকাট্যভাবে প্রমাণিত ব্যাখ্যার বিরুদ্ধে এই ব্যাখ্যার বিরুদ্ধে যদি আজকের বাংলাদেশের ভিতরে আসিয়া কোন ফির এ কথা বলে কি বলে কনা জান্নাত মানে আত্মার আরে জোরে কৌ আর জাহান্নামি হলো অশান্তি এই কথাটা বললে তাকে জুতা ফিটা করার দরকার না এটার নাম জিন্দেকা এটার নাম এলহাত কথা বুঝোস নাই প্রথমটা তো আকিদা আমরা বলছি এনকেয়াত এলতেজাম এনকেয়াত লাজিম ইমানদার হওয়ার জন্য কলবের তাজি করতে হবে জোবানে প্রয়োজনে একরারও করতে হবে আবার ইসলামকে কবুল করলাম অন্য ধর্ম আমার ধর্ম না ইসলাম আমার ধর্ম এটার শিকার উক্তি যাকে এনকেয়াদে লাজ জাহেরি বলে এইটো ইমানের জন্য কি শর্ত এখন দেওয়ানবাগি যদি বলে ইসলাম কবুল করা শর্ত না জানাতে যাওয়ার জন্য তাহলে এর অর্থ হল সে কিরে ইমানের এই কথাই মানে না ইমানের সত্যটাই মানে না তাহলে তো সে ইমানদারও না এক নম্বর কথা সেটা দুই নম্বরে জান্নাত জাহানামে যে ব্যাখ্যা দিল এই ব্যাখ্যাগুলা কোন ধরনের ব্যাখ্যা এলহাদি ব্যাখ্যা দাকার ব্যাখ্যা এটা কোন কুহুরি কথা বলো কথা বলো তাইলে কুফুরি কত প্রকার হইল পাঁচ প্রকার কুফুরি কত প্রকার পাঁচ প্রকার তিন প্রকারের কুফুরির সঙ্গে কেউ কাফের যদি হয় তাহলে নিঃসন্দেহে তারা কাফের কোনো একতলাপ নাই কোনো দ্বন্দ্ব নাই সঞ্চয় নাই কুফরে ইনকারও কাবের কুফরে জহুদও কাবের কুফরে এনাদও কাবের মুনাফিকরা কাফের কিন্তু হ্যাকমতান কাফর বলা হয় নাই জিন্দিকরাও কাফের কিন্তু বিভিন্ন কারণে পুরা কাভের ফতোয়া দেওয়া হয় নাই যদি কাভের ফতোয়ার অনুমতি শরীয়তে দিত কুফরে জান্দাকার এলহাদের কারণে তাহলে সমস্ত বন্ডভীরেরা কাভের বলি ফতোয়া হইত কিন্তু তাদের আকিদা যে কুহুরি আকিদা কাফের আকিদা জঘন্য আকিদা এতে কোনো সন্দেহ আছে আল্লাহ নবী বলছেন আমার উম্মত তেহাত্তর বাঘে বাঘ হবে একটা দল জান্নাতে যাবে আর বাহাত্তর দল জাহান নামে যাবে এই বাহাত্তর দল জাহান নামের মধ্যে এরা কিন্তু মুসলমান কাভের না তেহাত্তর দল কিরে কিসের বাদ মোমেনের বাদ আকিদাগত গণ্ডগোলের কারণে তারা তেহাত্তর দলে বাঘ হবে এক বাঘ থাকবে হককারী জামাত আর বাহাত্তর দল হবে আকিদাগত ভ্রষ্ট এরা জাহান নামে যাবে দীর্ঘমেয়াদী জাহান নামে কাভেন না হওয়ার কারণে তারা চিরস্থায়ী জাহান নামে যাবে না চিরস্থায়ী জাহান নামে থাকবে না কিন্তু দীর্ঘমেয়াদে জাহান নামে যাবে আকিদা বুন জন্য আর আকিদার কারণে এক সেকেন্ডের জন্যও জাহান নামে যাবে না একটা দল সেই দলের নাম মা আনা আলাইহে ওয়া সাবি তথা আহলুসুন্নতি ওয়াল জামা তাহলে বোঝা যাবে আলে সুন্নত ওয়াল জামাত হল পাক্কা সহি মোমেন মুসলমান আর বাহাত্তর দল ভ্রান্ত মুসলমান কাফের না এটা এরপরে বাকি যারা থাকবে তারা হবে কাফের তাহলে কিছু আছে কাফের কিছু আছে ভ্রান্ত মুসলমান আর কিছু আছে কিরে পাক্কা মুসলমান তিনটা ফরে হইল না এই কারণে কাফের কাকে বলবো ভ্রান্ত কাকে বলবো এর জন্য একটা স্কেল হওয়া দরকার স্কেলের আলোচনার জন্যে কিন্তু আজকে আমি আলোচনার সূত্রপাত করেছি তাই কিছু একটু সামনে বলি আর একটু কিছু আমি ভূমিকা স্বরূপ বলতে চাইলাম যে কুহুরি কত প্রকার এই কুহুরি কথাগুলো কথা আমাদের বুঝে আসলে সামনে কথা আমরা বলব সেটা হলো কোন মানুষকে কাফের আখ্যায়িত করার জন্যে এক নম্বর শর্ত হইল সেই লোকটা এমন কাজকে ইনকার করে কিনা যে কাজটা শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এক নম্বর কথা এর ব্যাখ্যা একটু আগে দিছি না কাতীয় সবুত তিরিশ পারা কোরআন প্রত্যেকটি হরফ নোক্তা পর্যন্ত হরফ তিরিশ পারা কোরআন হারফান হারফান ক্যালিমাতান ক্যালিমাতান সব কাতীয় সবুত এটা তাওয়াতুরে তপ কাতির দ্বারা প্রমাণিত কোরআনে করিমের কোন একটি শব্দ অক্ষরকে এটা কোরআন নয় বলে যদি কেউ বলে তাইলে কাতি অকাট্য প্রমাণিত বস্তুকে আংশিক অমান্য করার কারণে সে কি হবে এমন মানুষ আছে যারা কোরআনের মতো অকাট্য প্রমাণিত সব কিছুকে মানে কিন্তু অমান্য করে তাতালতওয়ালা দালালতওয়ালা বস্তুকে এর অর্থ হইল কোরআনের ভিতরে একটা শব্দ আছে স্পষ্ট অর্থ বহনকারী অর্থবহ যার আর কোনো অর্থ নাই এখন সে এই অর্থ মানে না সে বলে আমি আয়াত মানি আয়াতের অর্থ এইটা না যা সাহাবাত এ পর্যন্ত তোমরা জানো এমন এক তাবিল করে এই অর্থকে ইনকার করে দেয় তাহলে তাকেও কোরআন মনকের বলা যাবে কাফের বলা যাবে এই জন্য যে কোরআন যেটা কাতিউদ্দালালত অকাট্যভাবে যে অর্থ প্রমাণিত এটাকে অমান্য করলেও ভিন্ন অর্থ করো বা না করো এটাকে অমান্য করলেও তুমি মুসলমান থাকতে পারবে না যেমন আকিম সালাত একজনে বলল আমি এই আয়াত মানি তবে কেমনে মানি সালাত শব্দের লোগাবি অর্থ হইল পাজাল আড়ানো মাজাল আড়ানো বুঝোস নাই তাহারিক সালওয়াইনি ইলিয়াতেইনি তো মাজা মানুষ কখন লারে ড্যান্স করলে লারে ড্যান্স নাসা কুদা তাহলে আকিমুস সালাতের অর্থ হলো যে নাসা কুদা ড্যান্স করা কোন বেইমান যদি কোরআনের এই সালাতের অর্থ বিকৃত তো আয়াত মানছে কিন্তু আয়াত মানছে কিনা সালাতে আল্লাহর কালাম ঠিক আছে আকাট্য প্রমাণিত সালাতের অর্থ যকাট্য প্রমাণিত তা না মানিয়া তুই যে ড্যান্স অর্থটা করলি তুইও কাফের তুইও কাফের তাহলে দুইটা শর্ত আসছে কয়টা শর্ত হয়েছে হ্যাঁ এটার কি হয়েছে বারবার দুইটা শর্ত হয়েছে নি কাতীয় সবুত হইতে হবে মানতে হবে কাতীয় দালাতকে মানতে হবে যদি কাতীয় সবুতকে অমান্য করে কাভের হবে কাতীয় দালাতকে অমান্য করলে কাভের হবে এখানে আরেকটা শর্ত আমাদের হানফি ফকিরা জোড়া দিয়েছেন এই এগুলো উসুল কিন্তু হ্যাঁ নীতিমান নম্বর এক কাতীয় সবুতকে ইনকার করা কাতীয় দালাতকে ইনকার করা তিন নম্বর উসুল হইল কাতীয় সবুত কাতীয় দালালতের সাথে ওই কাবের হওয়ার জন্য কাতীয় দালালতের ওই বিষয়টাকে সর্বস্তরের মুসলমান বা অধিকাংশ মুসলমানের কাছে প্রসিদ্ধ হইতে হবে আমাদের বর্তমান দুনিয়াতে কিছু নামের মুসলমান আছে এরা কোনটা শরীয়তের জরুরি বিষয়ে বেজরুরি বিষয় বুঝে না শরীয়ত ইসলাম জানেই না তাইলে এমন এক লোক যদি কথার কথার নাম আজকে অস্বীকার করি বসি এইভাবে বা জাকাতের ভিন্ন একটা অর্থ করি বসি থাকে তাকে সঙ্গে সঙ্গে কাফের বলা যাবে না কারণ ওই লোক এইটার শরীয়তের এলেম তার কাছে নাই সে জাহেল কথা বুঝছো বরং কি করতে হবে তার কাছে ওলামারা পেশ করবে এ ভাই তুমি যেটা অস্বীকার করছো ভিন্ন অর্থ করতেছ এইটা কিন্তু জরুরিয়াতে দিন অর্থাৎ অকাট্যভাবে পরামানিত দিনের অংশ এই রকম কথাকে অমান্য করলে ইমান তাকে না কাফের হয় তুমি কি বলো যদি বলো আস্তাক ফুরল্লা আমি তো খেয়াল করি না আমি জানি না হুজুর আমি তো না জানিয়ে বলে ফেলছি আমি তবা করতেছি তা তাই কাফের বলা যাবে না যদি কয় হুজুর আমি জানতাম না এখন জানলাম আমি জানার পরেও আমার বক্তব্য এইটা যা লিখছি তাই ঠিক যা বলছি বলছি কথা বুঝো নাই তাহলে তিন নম্বর শর্ত কি অধিকাংশ উম্মতে মুসলিমের কাছে কাতীয় সুবুত কতিউদ্দালালতের বিষয়টা কেড়ে অবগত থাকতে হবে এমন মাসলা হইলে যেটা মানুষ জানে না আলেমরা জানে এখন আম লোক একটা ওইটাকে ইনকার করলেই তাকে তুমি কাপের ফল দিতে পারবে না তার কাছে নিয়ে পৌঁছতে হবে পেশ করতে হবে আপনি যা বলছেন এটা কতিজাত ইনকার এই তখন তবা করে তাইলে আর দরকার নেই এটা তিন নম্বর এক নম্বর কতীয় সবুজ হওয়া অকাটভাবে প্রমাণিত হওয়া দুই নম্বরে কতীয় দালালত অর্থের ভিতরে একাধিক সম্ভাবনা না থাকা সর্বমহলে সর্বযোগে এই অর্থ মধ্যে উন্মতের এত্তেভাগ এজমা হওয়া এটাকে ইনকার করা তিন নম্বরে হইল এই জিনিসটা সর্বসাধারণের কাছে জানা শোনার মতো হওয়া যদি না জানে তাইলে যদি এরকম কেউ ইনকার করিয়া বসে কাফের ফতোয়া দেওয়ার আগে তার কাছে আগে যাইয়া পেশ করতে হবে তুমি যা বলছো তুমি কিন্তু কাফের হইয়া যাইবা চিন্তা করিয়া বলো এটা বহু জরুরি জিনিস এটা বুঝাইবার পরে সে থেকে ফিরত আসে তাইলেও ভালো ফিরত না আসছে তখন কাফের ফতোয়া দেওয়া যাবে তিন নম্বর চার নম্বর আকিদা হইল যে ব্যক্তি জরুরিয়াতে দিনকে অস্বীকার করলো কাফের বলবো আমি অস্বীকার করাটা সঠিকভাবে অকাট্যভাবে প্রমাণিত হইতে হবে এই বা এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলছে বুঝছ ইসলামের অকাট্য প্রমাণিত বিধান যা না মানলে মানুষ কাভের হয় এমন বিধানকে অমুক ব্যক্তি অস্বীকার করেছে বই লিখছে না পত্রিকায় বক্তব্য দিছে অথবা যে কোনো বই হয়েছে কাভের সাব্যস্ত করার আগে বাস্তবিক সে এই কথাটা বলছে কিনা আগে তাহাকি করা লাগবে পত্রিকায় দেখিয়া কাহকে অমুকের নামে পত্রিকাতে বক্তব্যটা এসে আমি বলে দিলাম সে কাবার হয়ে গেছে এমনটা সঠিক নয় জায়গা নাই বরং কি হইতে হইব বলো সে যে জরুরিয়াদের দিনকে অস্বীকার করছে করতেছে এইটা সঠিক বলে অকাট্যভাবে আমাদের কাছে মুফতির কাছে প্রমাণিত হইতে হবে বুঝো নাই মনে হয় অনেক সময় অনেক লোকের ব্যাপারে মানুষ বলে হুজুর অমুক ব্যক্তি এই এই বলছে এখন তার ইমান আসেনি তাহলে যদি কি কথাটা খতরনাক হয় তাহলে কি করতে হবে আগে ফতোয়া দেওয়ার আগে তার থেকে এই জিনিসটা সে আসলে এমনি বলছে কিনা এটা তার থেকে কনফার্ম হতে হবে অনেক সময় আমরা এটা করি না এটা বড় খারাপ চার নম্বর উসুল পাঁচ নম্বর নীতিমালা হইল ঠিক আছে সে অস্বীকার করছে সে গিরে অস্বীকার করছে কিন্তু একটা হইল জরুরিয়া দিনকে অস্বীকার অস্বীকার জরুরিয়া দিনের বিরুদ্ধে কথা চলে গেছে আর একটা হলো সে কথাটা ইচ্ছাকৃত দিনের বিরুদ্ধে বলছে এটা বলে লুজুম আর এলতেজাম কি বলে ভাই লুজুম কাকে বলে আসলে একজনে বক্তব্য দিচ্ছে ফট করে মুখ দিয়ে এমন কথা বেরোচ্ছে আমার ফতোয়ার আলোকে সে কাফের সাব্যস্ত হয়ে যাবে কিন্তু সে কিন্তু ইচ্ছাকৃত জানি শুনি কথাটা বলে নাই এলতেজাম করে নাই লুজুম মানে মুখ থেকে বের হয়ে গেছে অনিচ্ছায় না জানিয়া সে যে জানতো এটা বের করতো না তাইলে কাফের বলা যাবে না কাফের বলার জন্য চার নম্বর শর্ত হইল সেই ব্যক্তি স্বেচ্ছায় স্বইচ্ছায় জানি শুনিয়া এই বক্তব্য দিচ্ছে যে বক্তব্য দ্বারা ইমান থাকে না কাফের হইয়া যায় মানুষ তখন তাকে কাফের বলা যাবে লুজুম আর এলতেজাম এক কথা নয় দেখো আমার দেশে প্রচলিত কথা আছে আলেমরে গালি দিলে কাবর হয়ে যায় কি হয় আলেমকে অপমান করলে গালি দিলে তার ইমান থাকে না এমন একটা কথা প্রসিদ্ধ আছে না কথাটা কি ঠিক হ্যাঁ আচ্ছা আজকে সময় বেশি হয়ে গেছে রাত্রে আজকে বৃহস্পতিবার না রাত্রে বাদ মাগরিব এটা আলোচনা হবে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা হবে উসুলে তাকফির মানুষকে কাফের বলতে হইলে কি কি নীতিমালা আপনার কাছে থাকতে হবে সরিয়া আলোকে এই সব নীতিমালাগুলা পাওয়া গেলেই তখন কি বলা যাবে নতুবা কাফের বলাটা হারাম এইটার উপরে আজকে কথা থাকুক কথা সামনে একটু লম্বা আমি আলোচনা ইনশাল্লাহ বাদ মাজুর জন্য করবেন